হল অবিচলতা ইমানের উপরে দৃঢ়তা অবিচল আমরা থাকতে পারি না ইমানই বিষয়বস্তুর উপরে আমরা এক মন হয়ে থাকতে পারি না যখনই কোনো বিপদ আসে যখনই কোনো আমাদের প্রতিকূল পরিস্থিতি সামনে আসে তখন আমরা অবিচল না থেকে অনেক সময় আমরা কি হয়ে যাই ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন ফস্তাকিম কামা উমিরতা ফস্তাকিম অবিচল থাকো দৃঢ় পদ থাকো কামা উমিরতা যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এই নির্দেশ যদি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বেলায় এসে থাকে তাহলে এই নির্দেশ আমাদের জন্য প্রযোজ্য নয় কি অবশ্যই আরো বেশি প্রযোজ্য রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যেভাবে দৃঢ়পদ ছিলেন যেভাবে তিনি অবিচল ছিলেন তার তো এই নির্দেশের কথা নয় বরং রসুল্লাহ সাল্লাহ নির্দেশ দেওয়ার মাধ্যমে সেই নির্দেশ প্রকৃতপক্ষে কাদেরকে দেওয়া হচ্ছে আমাদেরকেই দেওয়া হচ্ছে রসুলের উম্মাতিদেরকে দেওয়া হচ্ছে রসুলের অনুসারীদেরকে দেওয়া হচ্ছে অন্য আয়াতে আল্লাহ তাহলে এর ফজিলত বর্ণনা করছেন যে কেউ যদি ইমান আনার পরে ইমানের রাস্তায় অবিচল থাকে দৃঢ়পদ থাকে তাহলে তার লাভ কি তার পুরস্কার কি তার জন্য উপকার কি যারা বলল যে আমাদের রব আমাদের প্রভু আমাদের পালন কর্তা আমাদের লালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের সমস্ত কিছু কে আল্লাহ এই কথা যারা বলল শুধু আল্লাহ বলেই শেষ করে দিল না এই তাদের রব আল্লাহ তাহারা এই কথা বলার সাথে সাথে এই আল্লাহ তাহলার রাস্তায় তারা কি থাকলো পদ থাকলো অবিচল থাকলো যত বিপদই আসুক না কেন যত মুসিবাতি আসুক না কেন যত বাধাই আসুক না কেন যত সমস্যায় আসুক না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাহলেই মুক্তিদাতা আল্লাহ তাহলেই পালন কর্তা আল্লাহ তাহালাই রিজিকদাতা আল্লাহ তাহলেই বিপদ থেকে উদ্ধারকারী এই কথা কথার উপরে সে কি থাকলো অবিচল থাকলো কামতের অর্থ হলো কোন কিছুর উপরে কি থাকা দৃঢ় থাকা মজবুত থাকা অবিচল থাকা অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে তার উপরে যারা কি করলো ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে থাকলো তাদের জন্য পুরস্কার কি تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون تتنزل عليهم الملائكة যারা নাকি আল্লাহকে রবের স্বীকারোক্তি দিয়ে রব মেনে নিয়ে তার উপরে দৃঢ় পদ হয়ে গেল যত বিপদে আসুক না কোন সর্ব অবস্থায় আল্লাহ তালার রাস্তায় থাকে তার থেকে বিচ্যুত সে হয় না তাদের উপরে ফেরস্তা অবতীর্ণ হয় আপনি আমি দেখতে না পাইলে কি হবে আল্লাহ তাহলে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপরে ফেরেস্তা অবতীর্ণ হয় ফেরেস্তা অবতীর্ণ হয় কি বলে আল্লাহ ভয় পেও না অর্থাৎ আল্লাহর রাস্তায় চলতে যে তোমরা ভয়ের সম্মুখীন হবে না অর্থাৎ তোমরা ভয় পাবে না যদি আল্লাহ হয় তাহলে ভয় তোমাদেরকে কি করবে না কাবু করবে না ভয় তোমাদেরকে বিচ্যুত করবে না ভয় তোমাদেরকে লাইনচ্যুত করবে না আল্লাহ তাকাফু ফেরেস্তা তাদেরকে বলতে থাকে তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু আর তোমরা চিন্তিত হয়েও চিন্তার কোনো কারণ নেই তোমাদের যদি তোমরা আল্লাহওয়ালা হয়ে থাকো আর আল্লাহর স্বীকারোক্তি দিয়ে আল্লাহর বিধানাবলী আল্লাহর নির্দেশাবলী আল্লাহর নিষেধাবলী এগুলো যদি ঠিক মতো পালন করতে থাকো তাহলে আল্লাহ তোমরা ভয় পাও না এবং তোমরা চিন্তিত হয় না وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যে জান্নাতের ওয়াদা যে জান্নাতের অঙ্গীকার তোমাদের জন্য করা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর রাস্তা থেকে যে বিচ্যুত হবে না সে দৃঢ়পদ থাকবে সে মজবুত থাকবে তাহলে ডাইরেক্ট তার জন্য কিসের সংবাদ জান্নাতের শুভ সংবাদ আর শুধু তাই না এই পর্যন্ত জান্নাতের শুভ সংবাদ দিয়েই ক্ষান্ত হননি نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة نحن أولياؤكم আল্লাহ তাআলাই বলছেন আমি তোমাদের বন্ধু ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে এহকালে অফিল আখিরা পরকালে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে বন্ধু কে হবেন আল্লাহ তাআলা ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون ولكم فيها ما تشتهي আর এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য তোমাদের মনে যা চাইবে তাই তোমাদের জন্য ওয়ালাকুম ফিহা মা তাদউন এবং জান্নাতের ভিতরে তোমাদের জন্য যা কিছুর ওয়াদা দুনিয়ায় থাকতে করা হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে কিসের বিনিময়ে দৃঢ়তার বিনিময়ে আল্লাহর রাস্তায় আল্লাহর প্রতি ইমান আনার পরে এর পরে যে দৃঢ় থাকবে তার বিনিময়ে এই দাও সবাই বলুন সুবহান হজরত আবু হরাইহু আনহু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন কারিবু ওয়াসাদ্দিদু কারিবু ওয়াসাদ্দিদু কারিবু শব্দের অর্থ হল ভারসাম্য রক্ষা করা অর্থাৎ কোনো কিছু তো বাড়াবাড়িও না করা আবার ত্রুটিও না করা ভারসাম্য রক্ষা করা ওয়াসাদ্দিদু আর তোমরা দৃঢ় থাকো এসে ইস্তেকামতের উপরে থাকো কেননা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন যে কেউ জান্নাতে কিসের মাধ্যমে প্রবেশ করবে না তার আমলের মাধ্যমে কিসে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ আমার অনেক নামাজ আছে আমার অনেক এবাদত বন্দেগী আছে আমার অনেক সহাবের কাজ আছে এইগুলোর মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব আল্লাহ রসুল বলছেন লাইয়াদখুলা আহাদান আল জান্নাতা বিআমালিহি কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে সাহাবা একরাম বলেন ওয়ালা আন্তাইয়া রসুল আল্লাহ আপনিও না হ্যাঁ আল্লাহ রসুল রসুল্লাহ সাল্লাম বলেন ওয়ালা আনা আমিও আমার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো না কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন অর্থাৎ আল্লাহ তার বিরহমতিহি ওপদলি আল্লাহ তাআলা তার বিশেষ রহমত বিশেষ দয়া এবং ফজলের মাধ্যমে আমাকে কি করেছেন আল্লাহ তাআলা হেফাজত করেছেন এই জন্য আল্লাহ তাআলা তার বিশেষ রহমত এবং ফজলের মাধ্যমে তিনি আমাকে হেফাজত করেছেন বিধায় হয়তো আমি জান্নাতে যাব তাহলে আল্লাহ রসুলও বলছেন যে আমি কিসের মাধ্যমে জান্নাতে যাব না আমলের মাধ্যমে জান্নাতে যাব না আল্লাহর রহমত আর দয়ায় আমি জান্নাতে যাব তাহলে আমাকে আপনাকে আল্লাহ তালার প্রতি সেই ধরনের বিশ্বাস আনতে হবে আল্লাহ তালার প্রতি সেই বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে অবিচল রাখতে হবে দেখেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম থেকে মুসলিম শরীফে হাজরত সোহেব আল্লাহ আনহু অনেক বড় হাদিস বর্ণনা করেছেন আমি সংক্ষেপে বলছি বলেন যে বনি ইসরায়েলের ভিতরে তোমাদের পূর্বে একজন বাচ্চা ছিল তার একজন জাদুকার ছিল কি ছিল জাদুকার সেই জাদুকার যখন বৃদ্ধ হয়ে গেল তখন বাচ্চাকে বলল যে আমার জন্য কোনো যুবক নিয়ে আসা হোক যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যেতে পারি কেননা আমি যে কোনো সময় মারা যেতে পারি তখন সেই জাদুকরের জন্য একজন যুবককে ঠিক করে দেওয়া হলো সেই যুবক জাদুকরের কাছে আসা যাওয়া করতে লাগলো কিন্তু প্রতিমধ্যে একজন খ্রিস্টান দরবেশ তার আস্তানা ছিল অনেক আগের ঘটনা এখন সে এই আসা যাওয়ার পথে ওই খ্রিস্টান জাদুকরের কাছে আসা যাওয়ার পথে খ্রিস্টান ধর বেছেন আস্তানায় সে সময় দিতে লাগলো ওই যুবক এখন জাদুকর তার কাছে যে সময় বরাদ্দ ছিল সেই সময়ের কিছু সময় সে খ্রিস্টান দরবেশের ওখানে কাটিয়ে আসতো যার কারণে জাদুকর একদিন ওই খ্রিস্টান দরবেশের কাছে যাওয়ার কারণে তাকে শাস্তি দিল তখন জাদুকর শাস্তি দেওয়ার পরে খ্রিস্টান দরবেশ তাকে বলে দিল এরপরে যদি তোমাকে জিজ্ঞাসাবাদ করা হয় দেরির কারণ তাহলে বাড়ি থেকে আসার পথে দেরি হলে বলবে যে আমার ঘর থেকে বেরোতে দেরি হয়েছে বিদায় তোমার কাছে বসতে দেরি হয়েছে আর এখান থেকে ফেরার পথে দেরি হলে বলবে যে জাদুকারের কাছে দেরি হয়েছে বলে বাড়িতে পৌঁছতে দেরি হয়েছে এইভাবেই সে আসা যাওয়া করতে লাগলো এবং প্রতিদিনই ওই খ্রিস্টান দরবেশের কাছে সে সময় দিতে লাগলো একদিন হঠাৎ রাস্তায় দেখে যে লোকজন চলাচলের রাস্তা একটি হিংস্র জন্তু এসে দাঁড়িয়ে আছে লোকজন চলাচল করতে পারছে না তখন ওই যুবক বলল যে আজকে আমার পরীক্ষার মোক্ষম সুযোগ আজকে আমি পরীক্ষা করে দেখতে চাই যে জাদু সত্য না খ্রিস্টান দরবেশেরটা সত্য তখন সে হাতের একটি হাতে একটি পাথরের চাকা নিয়ে এই কথা বলল যে আজকে আল্লাহ আমি পরীক্ষায় করতে চাই যে আমি খ্রিস্টান জাদুকরের কাছে খ্রিস্টান দরবেশের কাছে যাচ্ছি এইটাই তোমার কাছে সত্য না এই জাদুকরের কাজটি সত্য যদি খ্রিস্টান জাদুকরের খ্রিস্টান দরবেশের এটি সত্য হয়ে থাকে তাহলে আমি এই পাথর তোমার নামে নিক্ষেপ করছি এবং তুমি এই হিংস্র প্রাণীকে রাস্তা থেকে সরিয়ে দাও লোকজন চলাচলের ব্যবস্থা করে দাও সে পাথর নিক্ষেপ করার সাথে সাথে হিংস্র প্রাণী রাস্তা থেকে সরে গেল তখন সে বুঝতে পারল যে জাদুকরের এটি সত্য নয় সত্য কাটটি খ্রিস্টান দরবেশের কাছে যে যাওয়া আসা করছে এবং খ্রিস্টান দরবেশ যে আল্লাহ তার প্রতি তার বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসের কাজটি সত্য জাদুকরের কাজটি সত্য নয় যখন যে খ্রিস্টান দরবেশের কাছে এই কথা বলল বলার পরে বলল যে তোমার অবস্থা এমন হয়েছে যে তুমি আমার চেয়ে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছ তাই তোমার কাছে আমি ওসিয়াত করছি যে আমার বিষয়টি তুমি কঠিন বিপদে পড়লেও কোনো অবস্থায় কারোর কাছে তুমি প্রকাশ করবে না তুমি এটি গোপন রাখবে এরপরে দেখা গেল যেহেতু তার একটি পাথর নিক্ষেপের কারণে হিংস্র প্রাণী রাস্তা থেকে সরে গিয়েছে লোকজন এসে তার কাছে ভিড় করতে লাগলো বিভিন্ন ভাবে দোয়া চাইতে লাগলো এবং সে দোয়া করার কারণে অনেক সময় অন্ধলোক কুষ্ঠরোগী তারাও ভালো হতে লাগলো আল্লাহ তাহলে কাছে দোয়া করার কারণে এখন বাদশার রাজ পরিবারের সদস্য একজন অন্ধ হয়ে যাওয়ার পরে সেও খবর পেল যে ওই যুবকের কাছে গেলে চোখ ফিরে পেতে পারে দৃষ্টি ফিরে পেতে পারে সেই যুবকের কাছে চলে যায় অনেক উপঢৌকন নিয়ে এবং বলে যে এই উপঢৌকনের বদৌলতে তুমি আমার চোখকে ভালো করে দাও তোমার জাদুর মাধ্যমে তখন সে বলল যে আমি তো জাদুর মাধ্যমে ভালো করি না ভালো করেওয়ালা একমাত্র আল্লাহ তালা এই তোমার চোখ ফিরিয়ে দেনে দেনেওয়ালা একমাত্র আল্লাহ তালা এই শর্তে তোমার চিকিৎসা করতে পারি তুমি যদি আল্লাহ তালার প্রতি ইমান আল্লাহ তালার প্রতি যদি তুমি বিশ্বাস স্থাপন করো তাহলে আমি তোমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি তখন সে তার চোখ ফিরে পাওয়ার জন্য আল্লাহ তালার আল্লাহ তালার প্রতি ইমান আনলেন ওই বাচ্চার পরিষদের একজন সদস্য এবং সে তার জন্য ওই যুবক দোয়া করলো আল্লাহ তালার দরবারে সাথে সাথে সাথে সে চোখ খুব ফিরে পেল অর্থাৎ দৃষ্টিশক্তি ফিরে পেল ফিরে পাওয়ার সাথে সাথে সে সিজদায় পড়ে গেল এবং চলে গেল বাচ্চার কাছে যাওয়ার পরে বাচ্চা তাকে জিজ্ঞাসা করছে যে তোমার এই দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল তখন যেহেতু সে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে আল্লাহ তালাকে বিশ্বাস করেছে সে অস্বীকার না করে বলল যে আমার রব এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আবার জিজ্ঞাসা করলো যে তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিয়েছে তখন তার উত্তর সে বলল আমার রব এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তখন বাচ্চা বলল যে আমি ছাড়া কি তোমার আর কোন রব আছে তখন বলল যে হ্যাঁ আমার রব হলো তিনি যিনি সারা জগতের সৃষ্টিকর্তা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনিই হলো আমার রব তখন বাদশাহ বলল যে তোমার এত বড় সাহস তুমি কার থেকে এই এলেম নিয়েছ কার মাধ্যমে তুমি আমাকে বাদ দিয়ে আল্লাহ তালার প্রতি ইমান এনেছো তখন সে শাস্তির সম্মুখে ওই যুবকের কথা না বলে পারল না যুবকের কথাই বলে দিল তখন যুবককে আনা হলো যুবককে শাস্তি দেওয়ার পরে সেই খ্রিস্টান দরবেশকে উপস্থিত করা হলো বাদশাহ বলল যে ইমান থেকে যদি তোমরা ফিরে না আসো আমার প্রতি ইমান নেয় না যদি আল্লাহর প্রতি ইমানে তোমরা অবিচল থাকো তাহলে আজকে তোমাদের সকলকে আমি শেষ করে দেব এরপরে একে একে বাচ্চার পরিষদের সদস্য সে যখন ইমান থেকে ফিরল না তখন তাকে সকলের সামনে করাত দিয়ে চিরে ফেলা হলো পেড়ে ফেলা হলো কিন্তু তারপরেও সেই ইমানের রাস্তা থেকে ফিরে নাই এরপরে ওই খ্রিস্টান দরবেশকেও করার দিয়ে চিনে ফেলা হলো তারপরে সেও রাস আল্লাহর প্রতি ইমান থেকে ফিরে নাই তখন ওই যুবককে বলা হলো এরপরে তোমার পালা এখন যদি তুমি আল্লাহর প্রতি ইমান থেকে ফিরে আমার উপরে বিশ্বাস স্থাপন করো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে তখন ওই যুবক রাজি হল না যুবক রাজি না হওয়ার পরে কি করা হলো ওই যুবককে কিছু লোক সঙ্গে দিয়ে বলা হলো যে ওই সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় ওকে নিয়ে যাও ওখানে নিয়ে যাওয়ার পরে যদি সে আল্লাহর প্রতি বিশ্বাস ফিরিয়ে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে তাকে তোমরা তাকে মুক্তি দিয়ে দিও অন্যথায় ওই পাহাড়ের উপর থেকে তুমি মেরে দিও তোমরা ফেলে দিও কয়েকজনে মিলে ওই পাহাড়ের উপরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই যুবক আল্লাহ তাদের কাছে দোয়া করছেন হে আল্লাহ ওই বাচ্চার জুলুম থেকে অন্যায় থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং রক্ষা চাইছি তুমিই তার জন্য যথেষ্ট হয়ে যাও এদের ব্যাপারে তুমিই যথেষ্ট হয়ে যাও এই দোয়া করার সাথে সাথে ওই পাহাড় কাঁপনে দিয়ে উঠল এবং ওই পাহাড়ে যারা তাকে নিয়ে গিয়েছিল তারা সকলেই পড়ে মারা গেল আর ওই যুবক সম্পূর্ণ নিরাপদে ওই পাহাড়ের উপর থেকে নিচে নেমে আস বাচ্চার কাছে আবার আসার পরে একই কথা যে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমার আল্লাহ তোমার শাস্তি থেকে বাঁচানোর জন্য তিনি যথেষ্ট বাচ্চা এবার ছোট্ট একটি নৌকা দিয়ে বলল যাও কি নিয়ে যাও কোথায় নিয়ে যাও সমুদ্রের ভিতরে নিয়ে যাও সমুদ্রের ভিতরে যখন সেখান যেখান থেকে সাঁতরিয়ে আসার আর কোনো পথ থাকবে না সেখানে নেওয়ার পরে সে যদি আল্লাহ তালার প্রতি ইমান থেকে ফিরে আসে তাহলেই তুমি তাকে বাঁচিয়ে নিয়ে আসবে অন্যথায় তাকে সেখানে ডুবিয়ে মারবে সেখানে যাওয়ার পরে একই কথা ওই বাচ্চা একই কথা ওই যুবক একই কথা বলল যে আল্লাহ তাহলা এদের শাস্তি থেকে বাঁচার জন্য তুমি আমার জন্য যথেষ্ট সাথে সাথে সমুদ্রের ভিতরে ছোট একটি ঝড় আসার পরে নৌকা থেকে তার সাথীরা সবাই পড়ে ডুবে মারা গেল আর ওই যুবক নিরাপদে আবার বাচ্চার কাছে ফিরে আসলো বাচ্চার কাছে এই ছিল ইমানের পরীক্ষা আমি বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ইমান থাকতে হলে এই ধরনের ইমান থাকতে হবে আজ আমরা সামান্য বিপদ দেখলে সামান্য মুসিবত দেখলে তখন দৌড় দেই কোনো পীর সাহেবের কাছে আল্লাহর কাছে চাই না পীর সাহেব বাঁচানেওয়ালা না বাঁচানেওয়ালা কে আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে তাই আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রতি ইমান এনে তার উপরে আমাদেরকে কি থাকতে হবে দৃঢ় থাকতে হবে তাহলেই وأبشروا بالجنة التي كنتم توعدون وأبشروا بالجنة التي كنتم توعدون তাদেরকে ওই জান্নাতের শুভ সংবাদ দাও যে জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে আমি শেষ করি না এখনো ওই যুবক এরপরে বাচ্চাকে নিজেই বলল যদি তুমি আমার মৃত্যু চাও তাহলে একটি কথাই তুমি স্মরণ রাখো একটি কাজ তুমি করলে আমার মৃত্যু নিশ্চিত অন্যথায় তুমি আমাকে মারতে পারবে না সেটি কি যে ময়দানের ভিতরে সমস্ত লোককে একত্রিত হতে বলো সমস্ত মানুষকে তোমার প্রজাদেরকে একত্রিত হতে বলো এবং সেখানে আমাকে সুলের উপরে চড়িয়ে আমার পিঠে যে তীরগুলি আছে তার থেকে একটি তীর উঠিয়ে এই কথা বলে পারো বিএসমি রব্বিহাজাল গোলাম এই যুবকের রবের নামে আমি এই তীর নিক্ষেপ করি এখন বাচ্চাটাকে মারার জন্য এই কাজই করলো সমস্ত লোক সংবাদ দিয়ে একত্রিত করে তাকে সেখানে নিয়ে যে শুলের উপরে চড়িয়ে দিয়ে শুলের উপরে চড়িয়ে দিয়ে তার পিঠের থেকে তীর উঠিয়ে বাচ্চা তীর দিয়ে মারছে গোলাম আর্মি অর্থাৎ আমি নিক্ষেপ করছি এই যুবকের রবের নামে আমি নিক্ষেপ করছি সাথে সাথে সেই তীরটি তার কানের পাশ দিয়ে এখানে ঢুকে গেল মাথার ভিতরে ঢুকার পরে যুবক হাত দিয়ে থাকলো এবং সেখানে সে সাথে সাথে আস্তে আস্তে ঢলে পড়লো অর্থাৎ মৃত্যুবরণ করলো কিন্তু তার একার মৃত্যুবরণের লাভ হলো কি ওই যারা সেখানে উপস্থিত ছিল তারা সকলেই আল্লাহ তালার প্রতি ইমান আনল সবার একই স্বীকারোক্তি আমান্না বেরব্বে হাজাল গোলাম বাচ্চার রুবু বিয়াত বাচ্চার প্রভুত্ব অস্বীকার করে তারা কার প্রভুত্ব স্বীকার করে নিল আল্লাহ তালার প্রভুত্ব স্বীকার করে নিল অর্থাৎ সে এর মাধ্যমে নিজেকে উৎসর্গ করে আল্লাহ তালার প্রতি ইমান আনায়নের ব্যবস্থা করলো তা আজ আমরাও যদি ইমানের উপরে দৃঢ় থাকি তাহলে আমাদের ইমান দেখে অন্যরা উৎসাহিত হবে মুসলমানদের অবস্থা হলো আজ এই যে তাদের আখলাপ তাদের চরিত্র তাদের কর্ম সমস্ত কিছু ইমানের পরিপন্থী হতে চলেছে যার কারণে মুসলমানকে আজ অনুসরণ না করে আজ মুসলমানদেরকে মানুষ ঘৃণা করছে তাই বলতে চাই উমির কামা উমির যেভাবে তোমাকে নির্দেশ করা হয়েছে সেভাবে তুমি পদ থাকো অবিচল থাকো ইমানের উপরে আমাদেরকে অবিচল থাকতে হবে তো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এ কথাই বলেছেন যে আমাদের কর্ম আমার আমার তোমাদের কাজ কর্ম তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জান্নাতে নিয়ে যাবে কে আল্লাহ তালার রহমত এবং দয়া তাই আল্লাহ তালার প্রতি আমাদের সেভাবেই ইমান আনতে হবে সেভাবেই আল্লাহ তালার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালার প্রতি ইমান এনে ইমানের কাজে আমাদেরকে দৃঢ়পদ হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন